আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ কুরআন ও সালা বুঝুন আরও সহজ উপায় তিন মিনিটের video series lesson six B আরবি ব্যাকরণ ও ষোলটি আরবি স্পোকেন ডায়ালগ এর আগে আমরা শিখেছি বিশেষ পদ বা নাউন শুরু হয় ইল দিয়ে এবং শেষ হয় উন আন এবং ইন দিয়ে কোন নাউন বা বিশেষ পদকে বহুবচন করার একটি উপায় হল শেষে উন বা ইন যোগ করা চলুন একটি শব্দ নেই যেমন মুসলিম মুসলিমুন এর বহুবচন হল মুসলিমুন মুসলিমান বা মুসলিমিন এর বহুবচন হল মুসলিমিন কিন্তু সংক্ষেপে মুসলিম এর বহুবচন হল মুসলিমুন বা মুসলিমিন তাহলে আমাকে এই শব্দগুলোর বহুবচন করে দেখান মুসলিম মুসলিমুন মুসলিমিন صالحون صالحين كافر كافرون كافرين مشرك مشركون مشركين هل أنت مؤمن؟ نعم, نعم أنا مؤمن. مؤمن هل أنتم مؤمنون؟ نعم, نعم نحن مؤمنون هل هو مؤمن؟ نعم هو نعم، مؤمن هل هم مؤمنون؟ نعم هم مؤمنون মাশাআল্লাহ আরব দেশগুলোতে যেসব বিদেশিদের আরবি ভাষা সম্পর্কে খুব কম জ্ঞান রয়েছে তারা দুটি স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করেই সব কাজ চালিয়ে দেয় ফি মাফি ফি মানে এর ভিতরে মাফি মানে এর ভিতরে নেই উদাহরণ হিসেবে তারা যখন সুপার মার্কেটে যায় তখন জিজ্ঞেস করে ফি মোয়া যার অর্থ এখানে কি পানি আছে যদি দোকানদারের কাছে না থাকে তাহলে সে বলবে মা ফি মোয়া মা মানে না যদি আপনাকে জিজ্ঞেস করি হাল হুয়া মুশরিক আপনি বলবেন মা হুয়া বি মুশরিক মনে রাখবেন যখনই মা ব্যবহার করছেন তখন শেষে বি যোগ করতে হবে বি দ্বারা এখানে গুরুত্ব বা জোর বোঝানো হচ্ছে মা হুয়া বি মুশরিক মানে সে কোনোভাবেই মুশরিক নয় মনে রাখবেন মুশরিকুন এর বহুবচন হল মুশরিকুন মুশরিকিন এর বহুবচন হল মুশরিকিন হল হুয়া মুশরিক ما هو بمشرك هل هم مشركون ما هم بمشركين কেন এখানে যেহেতু বি আছে তাহলে এই বিশেষ্য পদের বহুবচন হবে বি মুশরিকিন তাহলে বলুন দেখি হাল আন্তা মুশরিক ما أنا بمشرك হাল আন্তুম মুশরিকুন ما نحن بمشركين হাল হুয়া মুশরিক ما هو بمشرك হাল হুম মুশরিকুন ما هم بمشركين তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ